আইসা রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হিজরতের পর মুসলিম পরিবারে সর্বপ্রথম আবদুল্লাহ ইবনু জুবাইরই জন্মলাভ করেন তারা তাকে নিয়ে নাবি সাল্লাহ সাল্লামের কাছে এলেন তিনি একটি খেজুর চিবিয়ে তার মুখে দিলেন কাজেই প্রথম যে জিনিসটি তার পেটে গেল তা নাবি সাল্লাহ সাল্লাম এর থুথু